আলেমদের সংসর্গে কাল রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা সঈদুল মুরসলিন ওয়ালা আলহি ওয়াসহাবি আজমাইন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত জীবনের রং ধনু অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমরা জীবনের রং বিভিন্ন রংগুলোকে যেটা আমাদের জীবনে আল্লাহ সৃষ্টি করেছেন আকাশের রংধনুর মতো আমাদের জীবনের রংধনু সেই রংগুলোকে পরিচর্যা করা এবং সেই রংগুলোকে সংরক্ষণ করা সেই রঙগুলোকে পবিত্র রাখার উদ্দেশ্যেই জীবনের রংধনু নামক এই আলোচনা পর্বগুলো আমরা রোমান্টিক লাভ সম্পর্কে আগে আলোচনা করেছি রোমান্টিক লাভ হলো আল্লাহর সৃষ্ট আমাদের জীবনে একটি সুন্দর রং এই রংটির পবিত্রতা অপবিত্রতা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব রোমান্টিক লাভের অপবিত্রতা নিয়ে রোমান্টিক লাভ কোনো নর এবং নারী প্রতি স্বাভাবিক জৈবিক যে আকর্ষণ নারী এবং পুরুষ হিসেবে শারীরিক যে আকর্ষণ সেই আকর্ষণের কারণে একজন আরেকজনের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা যখন করে সেটাকে অপবিত্রতা বলা হয় সেটা পবিত্রতা পরিপন্থী ইসলামের দৃষ্টিতে এই জাতীয় প্রেম অত্যন্ত নিকৃষ্ট এবং অত্যন্ত হারাম আমরা আমাদের সমাজে দেখি যে ব্যাপকভাবে এই জাতীয় জৈবিক এবং এই জাতীয় শারীরিক আকর্ষণ সৃষ্টি করা এবং ভালোবাসা তৈরি করার একটা প্রয়াস অব্যাহত আছে এর মাধ্যমে আমাদের যুব সমাজকে দেশে দেশে মুসলিম যুব সমাজগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং পবিত্র একটি জেনারেশন তৈরির পথকে রুদ্ধ করে দেয়া হচ্ছে এগুলো করা হচ্ছে টিভি প্রোগ্রামের মাধ্যমে ড্রামা নাটকের মাধ্যমে নভেলের মাধ্যমে উপন্যাসের মাধ্যমে এবং আরও বিভিন্ন উপায়ে সেগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বছরে একটি ভ্যালেন্টাইন্স ডে কিংবা ভালোবাসা দিবস পালনের মাধ্যমেও এই জাতীয় জিনিসগুলোকে খুব ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস নেওয়া হয়েছে সারা পৃথিবীতে এমনকি মুসলিম দেশগুলোতেও কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এই জাতীয় ভালোবাসার কোনো মূল্য নেই নর এবং নারীর অবাধ মিশ্রণ যেটা আল্লাহ সুরা আহজাব সুরা এবং নূরের যে বিধানগুলো দান করেছে তার সম্পূর্ণ পরিপন্থী এটা অপবিত্রতা আর এই অপবিত্র কাজগুলো করলে আল্লাহ তালা তাদের অন্তর থেকে পবিত্র ভালোবাসাগুলোকে তুলে নেন এবং অনেক সময় দেখা যায় বিবাহের পূর্বে এই জাতীয় সম্পর্ক সৃষ্টি করার কারণে বৈবাহিক এবং দাম্পত্য জীবনে তারা সুখ অনুভব করেন না আমরা আগেও বলেছি এই ব্যাপারে সতর্ক হতে হবে মনে করুন একজন যুবক এবং যুবতী তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে এবং সম্পর্ককে তারা পার্ক থেকে পার্কে নিয়ে গেছে এবং এক নদীর পার থেকে অন্য নদীর পারে নিয়ে গেছে এক সমুদ্রের বীজ থেকে অন্য সমুদ্রের বীচে নিয়ে গেছে পাহাড়ে পর্বতে তারা নিয়ে গেছে নিয়ে গেছে ফোন এবং মোবাইল পর্যায়ে নিয়ে গেছে তারা ফেসবুকে এবং চ্যাটিং ইত্যাদিতে তখন কোনো কারণে তাদের মধ্যে বিবাহ হলো না সেটা পারিবারিক কারণে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে তখন এই ছেলেটি অন্য কোনো মেয়েটিকে বিবাহ করলো এবং এই মেয়েটি অন্য কোনো ছেলেটিকে বিবাহ করলো যেটা অহরহ হয় তখন তাদের দাম্পত্য জীবনে একটা গোপন অধ্যায় থাকে দাম্পত্য জীবনে একটা লুকোচুরি ভাব থাকে ছেলেটি সবসময় চাবে যে তার অতীত ইতিহাসের প্রেমটি যেন তার নতুন স্ত্রীর কাছে প্রকাশিত না হয় মেয়েটিও চাবে যে তার গোপন অধ্যায়টি যেন তার নতুন স্বামীর কাছে প্রকাশিত না হয় তাহলে এই যে লুকো চোরি এবং চোর পুলিশ খেলা মনের ভিতরে যে চলছে এটা একটি আল্লাহ পদত্ত একটি শাস্তি এবং আমার জীবনের যিনি পার্টনার হলেন সঙ্গী হলেন তার সাথে আমি গোপনীয়তা বজায় রাখলাম অর্থাৎ আমি তার সাথে অসততা অবলম্বন করলাম কাজেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যারা এই ধরনের কোনো কাজে লিপ্ত এবং আমাদের জেনারেশনকে আমাদের সন্তানরা যাতে এই জাতীয় অ্যাফেয়ার্স এবং রিলেশনশিপে ইনভলভ হতে না পারে জড়িত হতে না পারে সে ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে বোঝাতে হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে যৌবনের পবিত্রতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌবনের পবিত্রতা বলতে বোঝায় যে নর এবং নারী যাতে যোগাযোগ কথাবার্তা এবং শারীরিক কোনো সম্পর্ক সৃষ্টি না করে এবং ভালোবাসাময় উষ্ণ আবেগকে যেন একজন আরেকজনের কাছে বিবাহ ছাড়া প্রকাশ না করে এমন কি যে ছেলে মেয়ের মধ্যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে পারিবারিকভাবে বিবাহ হবে এরকম সাব্যস্ত হয়ে গেছে এই ধরনের ছেলে মেয়েদের মধ্যেও কোনো ধরনের উষ্ণ ভালোবাসা এবং আবেগ বিনিময় করা জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত তাদের বিবাহর ফর্মালিটিসগুলো পরিপূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত এই কাজ করাটি জায়েজ হবে না তাহলে যেখানে পারিবারিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে বিবাহ হবে একজন আরেকজনের সঙ্গী হবে সেখানে যদি উষ্ণ আবেগ এবং ভালোবাসা প্রকাশের সুযোগ না থাকে বিনিময়ের সুযোগ না থাকে তাহলে যাদের মধ্যে কোনো কথাবার্তাই চূড়ান্ত হয় নাই পারিবারিকভাবে এবং তারা সম্পূর্ণ একজন আরেকজনের অপর তাদের মধ্যে কি করে রাতে দিনে অসংখ্য সময় এবং ফ্রি মোবাইল মিনিটস ইত্যাদি ব্যবহার করে উষ্ণ আবেগ এবং ভালোবাসা বিনিময় করা কি করে জায়েজ হতে পারে এটা অপবিত্রতা ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং আমরা দেখি কোরআনে কেরিমে এবং হাদিসের মাধ্যমে ওই যুবকদেরকে আল্লাহর ওয়ালি এবং আল্লাহর বন্ধু বলা হয়েছে যারা তাদের যৌবনকে পরিপূর্ণতা রাখতে পারে পরিপূর্ণ এবং পরিচ্ছন্ন রাখতে পারে আমরা সকলে এই কথা জানি হাদিসে প্রমাণিত যে কেয়ামতের ময়দানে আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন আন হায়াতিক তোমার জীবন সম্পর্কে আল্লাহ প্রথমে প্রশ্ন করবেন পাঁচটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কেয়ামতের ময়দানে কেউ নড়াচড়া করতে পারবে না প্রথম প্রশ্নটি হলো তোমাকে জীবন দেয়া হয়েছে সময় এই সময়টি কিভাবে কাজে লাগিয়েছে তারপরে জীবন বলতে তো পুরোটাই বোঝায় শৈশব থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত কিন্তু দ্বিতীয়বার আবার স্পেসিফিক কোয়েশ্চেন করা হবে বিশেষ প্রশ্ন করা হবে যে তোমার যৌবনকে কিভাবে ব্যবহার করেছে তাহলে জীবনের প্রশ্নের ভিতরে যৌবন থাকলেও আবার বিশেষ করে যৌবনের প্রশ্ন করা হবে কেন এই জন্যই করা হবে কারণ যৌবন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়টিকে কে কিভাবে ব্যবহার করলো এই ব্যবহারটাকে জানার জন্য আল্লাহ তালাকে আমাদের ময়দানে প্রশ্ন করবেন কাজেই হে যুবকেরা হে ছাত্ররা হে তরুণ এবং তরুণীরা তোমরা তোমাদের যৌবনকে অপবিত্র করো না এটাকে যদি একবার অপবিত্র করে ফেলো তাহলে জীবনের এক পর্যায়ে আসে তোমাকে খুবই হতাশ হতে হবে খুবই আফসোস করতে হবে যে কেন আমার জীবনটাকে যৌবনটাকে আমি কাদা যুক্ত করলাম নোংরা করলাম যদি না করতাম আমি তো আল্লাহর অলি হতে পারতাম আল্লাহ অলি হওয়ার সুযোগটাকে কেউ যেন তোমরা না হারাও বড়দের দেখা দেখি যে আগের অগ্রজ যারা ছিল তারা এরকম প্রেম ভালোবাসা করেছে এই জন্য অনুজ যারা আছো তোমরা নিজেদেরকে সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিও না আমরা এখানে একটা হাদিসের উদ্ধৃতি করতে চাই আল্লাহ নবী বলেছেন সাত ধরনের মানুষকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে বিশেষ মর্যাদা দান করবেন বিশেষ আরো সে ছায়ায় তাদেরকে বসানো হবে যেই দিন কোনো আর ছায়া থাকবে না সূর্য মানুষের মাথার উপরে থাকবে মানুষ নিজের ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে এরকম কঠিন সময়ে যে লোকগুলো বিশেষ মর্যাদা পাবে সেই লোকগুলোর মধ্যে একটা হলো শাহাবুন্নাশাহিবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক তার যৌবনকে আল্লাহর এবাদতে আল্লাহর ভয়ে কাটিয়েছে যে যুবক সে পাঁচ ওক্ত নামাজ আদায় করেছে আল্লাহকে ভয় করেছে হালাল ও হারাম পার্থক্য মেনে চলেছে ন্যায় অন্যায়কে পার্থক্য করে চলেছে সেই যুবককে আল্লাহ তালা বিশেষ মর্যাদা দান করবেন সেই যুবক গরিব হতে পারে একাডেমিকভাবে পিছনে থাকতে পারে সেই যুবক তেমন সচ্ছলতা তার জীবনে নাও থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা অনেক অনেক গুণ বেশি সেই যুবককে বিশেষ মর্যাদা আল্লাহ দেবে শাহাবুন্নাশাহিবাদতিল্লাহ যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়েছে এবং আরেকটি বিশেষ যুবক যেই যুবককে কোনো নারী আহ্বান করেছে প্রেমের প্রস্তাব সে পেয়েছে কিন্তু সে বলছে আমি আল্লাহকে ভয় করি যুবক অথবা যুবতী একজন আরেকজনের পক্ষ হতে প্রেমের আহ্বান পেয়েছে তথাকথিত প্রেম এবং ভালোবাসা পার্কের ভালোবাসার প্রস্তাব পেয়েছে ঘুরে ভালোবাসা প্রস্তাব পেয়েছে কিন্তু সে প্রত্যাখ্যান করেছে তাকে অগ্রাহ্য করার জন্য নয় শুধু আল্লাহকে ভয় করার জন্য যে এটা পবিত্রতার পরিপন্থী এই জন্য সে বলেছে আমি আল্লাহকে ভয় করি আমি সেটা করতে পারবো না এই ধরনের যুবক এবং যুবতীকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে বিশেষ মর্যাদা দান করবে একটু নিজেকে নিয়ন্ত্রণ করো কিছুটা ধৈর্য ধারণ করো জীবনটি সুন্দর হবে জীবনটি আলোকিত হবে সুন্দর স্থান তুমি পাবে দুনিয়াতেও পাবে আখড়াতেও পাবে দাম্পত্য জীবনটা সুখী হবে জীবনটি বরকতপূর্ণ হবে আর নোংরা প্রেম ভালোবাসাতে নিজেকে যারা জড়িত করবে তাদের জীবনটি সারখার হবে অশান্তিতে ভরে উঠবে অন্যায়ে ভরে উঠবে এজন্য যৌবনকালকে পবিত্র রাখতে হবে শুনো আরেকটি গল্প ইমাম বুখারি রাহিমাহুল্লাহ সাহি বুখারি কিতাবের মধ্যে হাদিসটি উদ্ধৃত করেছেন যে তিনজন ব্যক্তি এক রাস্তা দিয়ে যাচ্ছিল তিন বন্ধু এবং তারা বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে ঝড় শুরু হয়ে যাওয়ার কারণে তারা একটি গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে হঠাৎ করে ওই গর্তের মুখে একটা বড় পাথর এসে গর্তটিকে বন্ধ করে দেয় তারা মারা যাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না এমন অবস্থায় তিনজনে সিদ্ধান্ত নিল যে আমরা আল্লাহর কাছে এই কঠিন মুহূর্তে একটা দোয়া করব। আমাদের জীবনের যেটা সবচেয়ে ভালো আমল আমরা করেছি সেই আমল দিয়ে আমরা দোয়া করব ওই তিনজন তিনটি ভালো আমল তাদের জীবনে দোয়া করেছে আল্লাহ নবী উদ্ধৃত করেছেন এটা বোঝা যায় যে কেউ যদি কোনো আল্লাহকে ভয় করে ভালোবাসে কোনো ভালো আমল করে সেটার কারণে আল্লাহ তার মানুষের দোয়াকে কবুল করেন তাদের মধ্যে একজন বলল যে আমার চাচাতো বোন ছিল বিভিন্নভাবে বর্ণনা এসেছে ওই চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম একটি সুযোগ পেলাম তাকে একাকি পেলাম এবং তার সাথে স্বামী এবং স্ত্রী যেভাবে মিলিত হয় সেভাবে মিলিত হওয়ার চেষ্টা করলাম এবং চাচাতো বোনও প্রথমে রাজি ছিল কিন্তু যখন আমরা চূড়ান্ত পর্যায়ে মিলিত হতে গেলাম আমার চাচাতো বোন আমাকে বলল যে আল্লাহকে ভয় করো এখানে কেউ নেই কেউ আমাকে দেখছে না তোমাকে দেখছে না কিন্তু তুমি আল্লাহকে ভয় করো এই কথাটি বলার সাথে সাথে হে আল্লাহ তুমি জানো যৌবনের এই কঠিন সময় যৌবনের অনিয়ন্ত্রিত সময়ে আবেগের অনিয়ন্ত্রিত মুহূর্তে যখন সে বলল আল্লাহকে ভয় করো হে আল্লাহ তোমাকে ভয় করে আমি তাকে ছেড়ে দিলাম এবং অন্যায় পাপাচার যেটা করতে যাচ্ছিলাম সেটাকে করিনি আবেগে বাদ বসিয়েছিলাম হে আল্লাহ তোমার কাছে যদি আমার এই কাজটি তোমার জন্য যেটা আমি করেছি এটা যদি তোমার পছন্দ হয় আজকের এই কঠিন মুহূর্তে কঠিন বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও এই দোয়াটি করার পর পাথরটি সরে গেল সুপ্রিয় দর্শক যুবক যুবতীরা তরুণ তরুণীরা যে চতুর্দিকে যে হাতছানি অবৈধ ভালোবাসা করার যে হাতছানি আমরা দেখছি সমাজ যে প্রতিটি নর এবং নারী প্রতিটি যুবক এবং যুবতী এঙ্গেজ যে কোনো জায়গায় বিবাহের প্রস্তাব দেয়া হলে দেখা যায় সেখানে এঙ্গেজ স্টোন বেজে উঠছে অর্থাৎ সেখানে কেউই ফ্রি নেই সকলে এঙ্গেজড এই জাতীয় সময় এই কঠিন সময় যখন সকলেই অবৈধতার মধ্যে গা বাসিয়ে দিচ্ছে নোংরামের মধ্যে সাঁতার কাটছে এই সময় কোনো যুবক যদি এরকম বলতে পারে যে আমি আল্লাহকে ভয় করি আমি কোনো প্রেম ভালোবাসা জড়িত হব না আমার যৌবনকে পবিত্র রাখবো বিবাহের সময় যখন আসবে নিজের মা বাবাকে আমি মর্যাদা দেব তাদেরকে পছন্দ অপছন্দ করার সুযোগটুকু আমি দেব এই পর্যায়ে যে যুবক যুবতীরা যেতে পারবে তারা নিশ্চয়ই আল্লাহর অলি হবে তারা বিশেষ মর্যাদা আল্লাহর কাছে পাবে এবং যে কোনো দোয়া তারা বিপদে করবে তা আল্লাহ সেই দোয়াকে কবুল করবেন তুমি কি চাও না এমন আল্লাহর বুজুর্গ হতে অলি হতে যে যেটাই আল্লাহর কাছে চাবে সেটা আল্লাহ দেবে হতে চাও না যে সবাই তোমার প্রতি ভালোবাসা তোমার প্রতি সৃষ্টি হোক সবাই তোমাকে শ্রদ্ধা করুক তুমি চিন্তা করে দেখো কেউ যদি জানে যে এই ছেলেটি এই মেয়েকে টিকে নিয়ে ঘোরাঘুরি করছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে পড়ালেখার পরিবর্তে এই জাতীয় কাজগুলো করছে তোমার বাবা মা তাদের কি তোমার প্রতি কোনো শ্রদ্ধা থাকবে তোমার পরবর্তী ভাই বোনেরা তোমার প্রতি কি কোনো শ্রদ্ধা বোধ করবে এমনকি তুমি চিন্তা করো আরেকটু দূরে গিয়ে যখন তোমার বাচ্চা হবে ছেলে মেয়েরা হবে তখন তারাও যখন জানবে যে আমার মা বাবা বিবাহ করেছে প্রেম ভালোবাসা করে তখন তোমার প্রতি কি কোনো শ্রদ্ধা বোধ থাকবে তোমার সন্তানের এবং কোন অধিকারে তখন তুমি তোমার ছেলে মেয়েদেরকে এই জাতীয় নোংরামি করতে গেলে তাদেরকে বাধা দিবে তোমার তো সেই সুযোগটুকু থাকবে না কাজে সময় থাকতে সতর্ক হতে হবে এবং নিজের যৌবনের পবিত্রতাকে রক্ষা করতে হবে সমাজে তথাকথিত প্রেম এবং ভালোবাসার যে ছড়াছড়ি সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে আমরা বিষয়টিকে আরও বিশ্লেষণের সাথে আলোচনা করব এই পর্যায়ে সংক্ষিপ্ত একটি বিরতি আমাদেরকে নিতে হবে বিরতির পরে আবারও আমরা আলোচনাকে কন্টিনিউ করব আশা করি তখন আপনারা সকলে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত Allah আত্মবিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শিক্ষাসমূহ কী শেখ হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত বিরতির পরে আমরা আবারও ফিরে আসলাম আমরা আলোচনা করছিলাম রোমান্টিক লাভ সম্পর্কে যেটা আল্লাহ সৃষ্ট আমাদের জীবনের একটি সুন্দর একটি বর্ণ একটি রং এই রংকে পরিচর্যা করতে হবে এটাকে নষ্ট করতে দেয়া যাবে না কারণ এটা হচ্ছে আল্লাহর সৃষ্ট সহজাত একটি আবেগ আমরা আলোচনা করেছিলাম যে আজকের সমাজে আমাদের সমাজগুলোতে আধুনিককালে সারা পৃথিবীতে আমরা ভালোবাসার নামে যে স্রোত প্রবাহ দেখি সেটা হচ্ছে জৈবিক সেটা হচ্ছে শারীরিক এবং সেটা হচ্ছে অন্যায় অপবিত্র অপরিচ্ছন্ন সেটার কোনো বৈধতা নেই এবং এটা সৃষ্টি হচ্ছে এই জন্যই যেহেতু আল্লাহর বিধান ছিল নর এবং নারীর সেগ্রিগেশন বা পৃথক অবস্থান সেটাকে এক করে ফেলার কারণে সেগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে এমনকি কর্মক্ষেত্রে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে যৌবনের সম্পর্কে আল্লাহ তালা বিশেষ প্রশ্ন করবেন কেমতের ময়দানে যে যৌবনকে তুমি কিভাবে অতিবাহিত করেছো যারা যৌবনের পবিত্রতাকে বজায় রাখতে পারবে তাদের মর্যাদা অনেক অনেক বেশি আমরা বিরতির আগে আলোচনা করেছি একইভাবে আমাদেরকে জেনে রাখতে হবে হজরত ইউসুফ আলাহ ইসলামের ঘটনা আল্লাহ তালা কোরআনে করিমে উদ্ধৃত করেছেন কোরআনে অনেক নবী রসুলের বিভিন্ন ঘটনা বলেছেন আল্লাহ তালা কিন্তু একই সাথে ধারাবাহিকভাবে তেমন কোনো ঘটনা আল্লাহ বলেননি যেখানে যে অংশটুকু ঘটনার দরকার সেই অংশটুকুকে ইঙ্গিত করেছেন কিন্তু আমরা দেখি হজরত ইউসুফ আলাহ ইসলামের ঘটনাকে আল্লাহ তালা বিস্তারিত আলোচনা করেছেন একটি সুরাতে এবং সেই সুরাটির নাম হলো সুরাত ইউসুফ এবং তিনি বলেছেন এই ঘটনাটি তার কাছে খুবই সুন্দর নাহনু নাকুসু আলাইকা আহসান আল কসস আমি এখন আপনার কাছে সবচেয়ে সুন্দর ঘটনা বলবো তাহলে আল্লাহর কাছে ইউসুফ আলাহ ইসলামের ঘটনাটি সবচেয়ে সুন্দর কেন সবচেয়ে সুন্দর হওয়ার অনেক কারণ আছে কারণ সেখানে উত্থান ও পতন আছে চড়াই উতরাই আছে সেখানে অবনতি এবং উন্নতি আছে সেখানে বিশাল আশ্চর্যজনক অনেক ঘটনা আছে তার মধ্যে একটি আশ্চর্য বিষয় হলো হজরত ইউসুফ আল্লাহ ইসলাম ছিলেন যুবক তিনি লালিত পালিত হচ্ছেন আজিজ এ মিস মিশরের প্রধানমন্ত্রীর ঘরে সেই ঘরে জুলেখা নামক একজন নারী ছিল অত্যন্ত সুন্দরী এবং অত্যন্ত সম্ভ্রান্ত জুলেখার অন্তরে ইউসুফের প্রতি খুবই টান ছিল আবেগ ছিল এবং রোমান্স ছিল এবং জোলাইখা হজরত ইউসুফ আলাহ ইসলামকে কোনো এক কৌশলে কোনো এক রুমে নিয়ে তার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চেষ্টা করেছিলেন এবং ইউসুফ আল্লাহ ইসলাম একজন মানুষ হিসেবে তারও যে আগ্রহ ছিল না তা নয় আল্লাহ তারা সেটা বলেছেন ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়াহাম্মা বিহা হাম্মাদ বিহি জুলেখা নারী ইউসুফের প্রতি আগ্রহ প্রকাশ করেছে এবং ইউসুফও তার প্রতি টান অনুভব করেছে ওয়াহাম্মা বিহা ওলাকাদ হাম্মাদ বিহি ওয়াহাম্মা বিহা লাউলা আর বুরহান রব্বি কিন্তু ইতিমধ্যে তিনি আল্লাহর ভয়কে নিজের অন্তরে জাগিয়ে তুললেন আল্লাহর বুরহানকে তিনি দেখলেন অর্থাৎ যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন আমি এই অন্যায় কাজ করব যার ঘরে আমি লালিত পালিত হচ্ছে তার সাথে আমি গাদ্দারি করব অসততা করব। এরকম অনুভূতি হজরত ইউসুফ আলাহ ইসলামের মধ্যে জাগ্রত হয়েছে এবং হজরত ইউসুফ আলাহ ইসলাম আত্মরক্ষা করার জন্য জুলেখার এই আহ্বানকে অগ্রাহ্য করে তিনি দৌড়ালেন এবং আল্লাহ তালা বন্ধ সকল দরজাগুলোকে তালাগুলোকে তার জন্য খুলে দিয়ে তার পবিত্রতাকে রক্ষা করার সুযোগ দিলেন কেমতের ময়দানে যখন কোনো যুবক বলবে কেন তুমি অন্যায় করেছিলে তখন সেই বলবে যে আল্লাহ আমি তো যুবক ছিলাম নিজের আবেগে বাঁধ বাঁধতে পারিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি হজরত ইউসুফ আল্লাহ ইসলাম হবে তার বিরুদ্ধে সবচেয়ে বড় দলিল যে ইউসুফ এত সুন্দর টকভকে যুবক হওয়ার পরেও সে কি করে তাকে নিয়ন্ত্রণ করতে পারল এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরে তাহলে হজরত ইউসুফ আল্লাহ ইসলামের ঘটনা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত সুন্দর কাজেই যারা বিশেষত প্র্যাকটিসিং তারা যেন নিজেদের প্র্যাকটিসকে এই ক্ষেত্রে বজায় রাখে শয়তান নানাভাবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য চেষ্টা করবে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করবে শয়তান নানা দলিল দিয়ে প্রমাণ করার চেষ্টা করবে না এটা পবিত্র ভালোবাসা এখানে কোনো অপবিত্রতা নেই কিন্তু এটা যে এমন একটি দরজা যে দরজা খুলে দিলে জোয়ারের পানি এমনভাবে ঢুকে যাবে যেটা সবকিছুকে তসনস করবে প্লাবিত করে ফেলবে এই জন্য বিবাহের পরে আমরা যদি দাম্পত্য সুখ চাই পবিত্রতা চাই এবং সুদৃঢ় সম্পর্ক চাই স্বামী এবং স্ত্রীর মধ্যে তাহলে আল্লাহ যে বোতল এক বোতল প্রেম আমাদেরকে দান করেছে ওইটাকে যেন বিবাহের আগে আমরা কোনো যুক্তিতেই আমরা যেন সেটাকে নষ্ট না করি আমরা দু একটা ঘটনা এখানে বলবো যে বিবাহের পরে প্রেম এবং ভালোবাসা কত সুরিদ আবু তালহা তিনি একজন সাহাবি ছিলেন তিনি তখন অমুসলিম ছিলেন উম্মে সুলাইম নামক একজন নারীকে তিনি বিবাহের প্রস্তাব দিলেন উম্মে সুলাইম বলল যে আমি তো তোমাকে বিবাহ করতে পারি না ইসলাম ছাড়া তখন সে বলল ইসলাম কি তখন উম্মে সাল্লাম তাকে ব্যাখ্যা করে বুঝালো ইসলাম কি তখন আবু তাল্হা বললো যে আমি তো মুসলমান হবই তখন তিনি আসাদু আল্লাহ ইলাহিল্লাহ পরে মুসলমান হলেন উম্মে সাল্লাম বললো যে তুমি যেহেতু মুসলমান হয়েছ আমার কোনো মোহরেরও দরকার নেই অর্থাৎ ইসলামকে মোহর হিসেবে পরিগণিত করে তিনি তাকে বিবাহ করেছেন এই উম্মে সাল্লাম তাদের বৈবাহিক জীবনে এত সুখ এবং শান্তি ছিল এই নারীটি আবু তাল্লাহার জন্য এত বেশি উপকারী নারী ছিলেন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা পৃথিবীর ইতিহাসে এবং নর এবং নারীর ভালোবাসার ইতিহাসে একটি অনন্য একটা দৃষ্টান্ত আবু তালহা কাজ করার জন্য গিয়েছে তার একটি বাচ্চা ছিল সেটা ছোট অসুস্থ আবু তালহা যখন দিনের বেলায় কাজে গেল তখন উম্মে সেলাইম তার বাচ্চার দেখাশোনা করছিল অসুস্থ বাচ্চাটি কিন্তু অসুস্থ বাচ্চাটি এক পর্যায়ে মারা যায় উম্মে সেলাইম এই সংবাদটি গোপন করে রাখে বাচ্চাটিকে অন্য আরেকটি রুমে শুয়ে রাখে আবু তাল্লাহা যখন ফিরে আসলো তখন তাকে এই সংবাদ দেয়নি এই ভয়ে যে সারাদিন বেচারা কাজ করবে এখন বাড়িতে ফিরে এসে যদি দেখে বাচ্চা মারা গেছে তাহলে সে কোনো কিছুই খাবে না বিশ্রাম নেবে না এটা তার জন্য খুব কষ্টদায়ক হবে এই জন্য তিনি আগে ঘটনাটি শোনাননি আবু তালহা যখন আসলো তাকে সুন্দর করে খাবার দিল এবং আবু তালহা জিজ্ঞাসা করলো ছেলের কি অবস্থা তখন বলল যে সে খুব শান্তির জগতে আছে মিথ্যাও বলেনি বলে শান্তির জগতে আছে এমনকি তাকে বিশ্রাম করালো বর্ণনাতে দেখা যায় যে তার সাথে শারীরিকভাবে মেলামেশা পর্যন্ত করলো একজন মা কি করে পারল কিন্তু স্বামীর প্রতি এত যত্ন এবং এত কেয়ার নিল সকালবেলায় বলল যে কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো কিছু আমানত রাখে এবং সেটাকে যদি ফিরিয়ে নেই আপনি কি তাতে রাগ করবেন আবু তাল্লাহ বললো রাগ কেন করবো যার সম্পদ যে আমার কাছে আমানত রেখেছে সে যদি আবার ফিরিয়ে নেয় আমি রাগ কেন করবো এই ভূমিকা দেওয়ার পরে উম্মেদ সোলাইম বলল যে আপনাকে আল্লাহ সন্তান দিয়েছে এটা আমানত আবার আল্লাহর পছন্দ হয়েছে ওই সন্তানকে আল্লাহ ফিরিয়ে নিয়েছে এটা বলার পরে আবু তালহা বলল কি বললো তখন উম্মে সাল্লাহ বলল আপনার সন্তান আল্লাহ নিয়ে গেছে তিনি সে মারা গেছে তখন আবু তালহা খুব রাগান্বিত হলো এবং বলল তুমি আমাকে রাতের এতটুকু অংশ চলে গেল তুমি আমাকে বললে না তখন উম্মে সালাইম ব্যাখ্যা করে বললো এই জন্যই বলিনি আপনি সারাদিন ক্লান্ত হয়ে ফিরে এসেছেন খাবেন না ঘুমাবেন না বিশ্রাম করবেন না এটা আপনার জন্য খুব কষ্টদায়ক হবে আল্লাহ তো তার সম্পদ নিয়ে গেছে আল্লাহ তো তার আমানত ফিরিয়ে নিয়েছেন তাতে তো আপনার কষ্ট পাওয়ার আপনার ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই তারপরে আবু তালহা উম্মে সুলাইমের এই আচরণকে মেনে নিতে পারেনি উম্মে সুলাইম কত বুদ্ধিমতী নারী স্বামীর প্রতি কত যত্নবান আবু তালহা আল্লাহ নবীর কাছে ফিরিয়ে গেল এবং গিয়ে বলল ইয়া রসুল্লাহ এই ঘটনা উম্মে সালাইম আমার সন্তান মারা গেছে সে আমাকে সংবাদটুকু দেয়নি আল্লাহ নবী কি বললেন যে এটা একজন বুদ্ধিমতী নারী আল্লাহ তোমাকে উপহার দিয়েছেন তুমি তোমাদের এই যে রাত্রে মেলামেশা হয়েছে তার মাধ্যমে আল্লাহ যেন বরকত দান করেন এবং বাস্তবেই দেখা গেল এই মেলামেশা থেকে তার জন্য আল্লাহ তালা অনেক ভালো সন্তান আল্লাহ তালা তাদেরকে দান করেছেন এবং যারা অনেক জ্ঞানী গুণী হয়েছিল সুপ্রিয় দর্শক এই যে উম্মে সোলাইম এবং আবু তাল্লাহার ভালোবাসার কথা আমরা জানলাম এই ভালোবাসা তখনই সম্ভব হয়েছে যখন তারা নিজেদের পবিত্রতাকে বজায় রেখেছিল একইভাবে আমরা আরেকটি ঘটনা দেখি তোফাইল নামক একজন ব্যক্তি তিনি ইসলাম কবুল করেছেন তার স্ত্রী তার কাছে আসলো তখন তোফাইল বলল না তুমি আমার কাছে আসতে পারো না কারণ তুমি অমুসলিম আমি মুসলিম তখন তার স্ত্রী বলল আনা মিনক ও আন্তা বিন্নি আমি তোমারই অংশ তুমি আমারই অংশ এরপরে তিনি ইসলাম কবুল করলেন এবং তাদের ইসলাম কবুল করার পরে দাম্পত্য জীবন আরও বেশি সুখী হলো এখানে যেই জিনিসটা আমরা দেখলাম যে যারা বিবাহের আগে তথাকথিত প্রেম এবং ভালোবাসাতে নিজেদেরকে নিমজ্জিত করবে না তারা একজন আরেকজনেরই অংশ এবং পার্ট থাকবে এবং দুটি শরীরে একটি আত্মা থাকবে এভাবেই তাদের রোমান্টিক ভালোবাসাটি ডেভেলপ করবে এবং আল্লাহ তাদের জীবনটাকে শান্তিপূর্ণ এবং বরকতপূর্ণ করবে সুপ্রিয় দর্শক যৌবনের পবিত্রতাকে বজায় রাখতে হবে তথাকথিত ভালোবাসার নামে অপবিত্রতায় নিজেদেরকে নিমজ্জিত করা যাবে না এজন্য সকলকে সতর্ক হতে হবে আপনারা যারা এই আলোচনাটুকু শুনছেন আপনাদের সকলকে এবং আমাদের সকলকে আমাদের যৌবন আমাদের চারিত্রিক পবিত্রতা বজায় রাখার তাফিক যেন আল্লাহ দান করেন সেই দোয়া করছি আগামী পর্বে আবার দেখা হবে এই আশা রাখছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ekkam braham dutya naste. Bhagwan ek hi hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament. Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা কাল রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়